পিরাউলিয়ার বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ পিরাউলিয়ার বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আহমদ শফির বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ ইমাম বাড়ির বাংলাদেশ পিরাউলিয়ার বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আহমদ শফির বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ অবনগরীর বাংলাদেশ এই জমিনে নাস্তিকদের তো জায়গা হবে না জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও ওদের রাস্তানা এই জমিনে নাস্তিকদের তো জায়গা হবে না জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও ওদের রাস্তানা মানতে হবে সব জোনাকে মানতে হবে সব জোনাকে কোরআন হাদিসের আদেশ পিরাউলিয়ার বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ পিরাউলিয়ার বাংলা বাংলাদেশ অলি আল্লাহর বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আহমদ শফির বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ হবিগঞ্জির বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ ইমামবাড়ির বাংলাদেশ ইমামবাড়ির বাংলাদেশ সকল জনকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা এই সীমানা লঙ্ঘনকারীর জাহান নামে ঠিকানা সকল জনকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা এই সীমানা লঙ্ঘনকারীর জাহান নামে ঠিকানা শুনতে হবে মানতে হবে শুনতে হবে মানতে হবে নয় চলে যাও ছেড়ে দেশ পিরাউলিয়ার বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ পিরাউলিয়ার বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আহমদ শফির বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ ইমাম বাড়ির বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আল্লামা কাসিমির বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ শাহিনুর পাশার বাংলাদেশ পাশার বাংলাদেশ মন গড়া মতবাদ নিয়ে দেশ চালানো যাবে না গরিব দুঃখীর অর্থ করি লুটে খাওয়া চলবে না মন গড়া মতবাদ নিয়ে দেশ চালানো যাবে না গরিব দুঃখীর অর্থ করি লুটে খাওয়া চলবে না আর কতকাল চলবে ধরে আর কতকাল চলবে ধরে লোক দেখানো সাধুর বেশ পিরাউলিয়ার বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ পিরাউলিয়ার বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আহমদ শফির বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ পবনগরীর বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আহমদ শফির বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ ইমাম বাড়ির বাংলাদেশ পিরাউলিয়ার বাংলাদেশ অলি আল্লাহর বাংলাদেশ পিরাউলিয়ার বাংলাদেশ অলি আল্লাহর বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আহমদ শফির বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ ইমাম বাড়ির বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আল্লামা কাসিমির বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ ওলামাদের বাংলাদেশ